আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ যখন নিদ্রা যায় তখন শয়তান তার মাথার শেষ ভাগে তিনটি করে গিরা দিয়ে দেয় প্রত্যেক গিরার সময় কথা বলে কুমন্ত্রণা দেয় যে এখনও রাত অনেক রয়ে গেছে কাজেই শুয়ে থাকো অতপর সে লোক যদি জেগে ওঠে এবং আল্লাহকে স্মরণ করে তখন একটি গিরা খুলে যায় অতপর যদি সে অজু করে তবে দ্বিতীয় গিরাও খুলে যায় আর যদি সে সলাৎ আদায় করে তবে সব কয়টি গিরাই খুলে যায় আর খুশির সঙ্গে পবিত্র মনে তার সকাল হয় অন্যথায় অপবিত্র মনে আলস্যের সাথে তার সকাল হয়